আবদুল্লাহ ইবনে মাসুদ রদিল্লা তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবার নিকটে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর কুরাইশের একদল তাদের মজলিসে উপবিষ্ট ছিল তাদের মধ্য হতে এক ব্যক্তি বলল তোমরা কি এই রিয়াকারকে লক্ষ্য করছো না তোমাদের মধ্যে এমন কি আছে যে অমুক গোত্রের উঠ জবেহ করার স্থান পর্যন্ত যেতে পারো সেখান হতে গোবর রক্ত ও নাড়িভুড়ি নিয়ে এসে অপেক্ষা করবে যখন তিনি সেজদায় যাবেন তখন এগুলো তার দুই কাঁধের মাঝখানে রেখে দেবে এ কাজের জন্য তাদের চরম দুর্ভাগা ব্যক্তি উকবাহ ইবনে আবু মুআইদ উঠে দাঁড়ালো এবং তা নিয়ে আসলো যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেজদায় গেলেন তখন সে তার দু কাঁধের মাঝখানে সেগুলো রেখে দিল নবী সাল্লাহ আলাইসাল্লাম সেজদায় স্থির রয়ে গেলেন এতে তারা পরস্পর হাসাহাসি করতে লাগলো এমনকি হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের ওপর লুটোপুটি করতে লাগল এ অবস্থা দেখে এক ব্যক্তি ফাতেমা রদালা আনহা এর নিকট গেলেন তখন তিনি ছিলেন ছোট্ট বালিকা তিনি দৌড়ে চলে এলেন তখনও নবী সাল্লাহ আলাইসাল্লাম সেজদায় স্থির ছিলেন অবশেষে তিনি অর্থাৎ ফাতেমা রদিয়ালা আনহা সেগুলো তার উপর হতে ফেলে দিলেন এবং মুশ্রিকদের লক্ষ্য করে তিরস্কার করতে লাগলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাত শেষ করলেন তখন তিনি বললেন হে আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো হে আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো আল্লাহ তুমি কুরাইশদের ধ্বংস করো অতঃপর তিনি নাম নিয়ে বললেন হে আল্লাহ তুমি আমার ইবনে হিসাম উতবাহ ইবনে রাবিয়া সাইবাহ ইবনে রাবিয়া ওয়ালিদ ইবনে উতবাহ উমায়াহ ইবনে খালাফ উকুবাহ ইবনে আবু মুআইত ও উমারাহ ইবনে ওয়ালিদকে ধ্বংস করো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লা তালা আনহু বলেন আল্লাহর শপথ আমি এদের সকলকেই বদরের দিন নিহত লাশ হয়ে পড়ে থাকতে দেখেছি অতঃপর তাদেরকে টেনে হিচড়ে বাদরকূপে নিক্ষেপ করা হয় অতঃপর আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেন এই কুয়াবাসী উপর চিরস্থায়ী অভিসম্পাদ